কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে ব্রিটিশ ইন্ডিয়া বললে কোন মানুষের নাম প্রথম আপনার মাথায় আসে হয়তো রনাল্ড রস ম্যালেরিয়া নিয়ে কাজ করেছিলেন বলে কিংবা ডেভিড হেয়ার স্কুল তৈরি করেছিলেন বলে কিন্তু কলকাতার সব থেকে সুন্দরী মেয়ের নাম আপনি মনে রাখেননি ইতিহাসের পাতায় তিনি শুধুই দ্য সেলিব্রেটেড মিস স্যান্ডারসন যে সময়ের কথা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কাজ করতে তখন শয়ে শয়ে বয়সী ছেলে ইংল্যান্ড থেকে চলে আসছে ইন্ডিয়া এবার বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে ডজন ডজন সিঙ্গল পুরুষ মানুষ যদি থাকেন তাহলে কিছু বিশেষ <coughs> সমস্যা দেখা দেয় যার ফলে কিছু বিশেষ <coughs> রোগ ছড়িয়ে পড়ে কি হবে উপায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির solution the fishing fleet England থেকে ডজন ডজন কম বয়সী সিঙ্গল মেয়েদের দেওয়া হলো টাকাপত্তর ব্যবস্থা করে দেওয়া হলো জাহাজের আর পাঠিয়ে দেওয়া হলো India with only one objective এক বছরের সময় আছে ফাইন্ড আ হাজবেন্ড যাদের ভাগ্য ভালো তারা কয়েকদিনের মধ্যেই পেয়ে যেতেন কোনো এলিজিবল ইয়াং ব্যাচেলার আর যাদের ভাগ্য খারাপ তারা এক বছরের শেষে মাথা হেঁট করে ফেরত যেতেন ইংল্যান্ড কিন্তু অনেক মহিলা এমনও ছিলেন যারা হয়তো ইংল্যান্ডে গেছেন স্কুলিং কমপ্লিট করতে আর তারপর কলেজ টলেজ শেষ করে ইন্ডিয়া ফিরে এসেছেন মা বাবার কাছে তাদের মধ্যে একজন রবার্ট স্যান্ডারসনের মেয়ে এলিজাবেথ জেন Thank you. যে মুহূর্তে এলিজাবেথ জাহাজ থেকে নামলেন সারা কলকাতায় খবর ছড়িয়ে পড়ল এমন সুন্দরী কেউ কোনোদিন দেখেইনি ডজন ডজন ছেলে লাইন লাগিয়ে ফেলল সবাই তার সঙ্গ চায় সবাই আশা করে এলিজাবেথ তাকেই বিয়ে করবেন ব্যাপারটা হচ্ছে তিনি যে সুন্দরী এবং তার জন্য যে কলকাতার ছেলেরা ডেসপারেট এলিজাবেথ সেটা খুব ভালোভাবেই জানতেন এবং এই সমস্ত চাহানেওয়ালাদের সঙ্গে <laughs> নানান রকম দুষ্টুমিও করতেন এক্সাম্পল একটি বলে যাওয়ার জন্য ষোলো জন ছেলে তাকে অ্যাপ্রোচ করলো তিনি সবাইকে আলাদা আলাদা আলাদা করে বললেন আমি তোমার সঙ্গেই যাব এবং তারপর বললেন আচ্ছা আমি যে গাউনটা পরে যাব তার সঙ্গে না খুব মানাবে তুমি যদি গোলাপি লেসের পাইপিং দেওয়া একটা পি গ্রিন রঙের ফ্রক কোট পরে আসো রেজাল্ট বলে গিয়ে দেখা গেল ষোলোটি ছেলে এক্স্যাক্টলি এক ক্যাটক্যাটে সবুজ রঙের স্যুট পরে এসেছে এবং সেটা নিয়ে প্রচুর হাসাহাসি হলো বটে তবে তারা ব্যাপারটা স্পোর্টিংলি নিলেন এলিজাবেথও সবার সঙ্গেই এক এক করে নাচলেন এবং রাতে যখন তিনি বাড়ি ফিরছেন ওই ষোলো জন রাস্তার দুদিকে মশাল জ্বালিয়ে দিয়ে তার ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে হেঁটে চলল গান গাইতে গাইতে তবে তারপর যেটা অনেক সময় এমন সুন্দরী মহিলার সঙ্গে হয় তাই হলো এলিজাবেথ বর হিসেবে বেছে নিলেন রিচার্ড বারওয়েলকে হেস্টিংস এর বন্ধু বারওয়েল শোনা যায় তার জুয়া এবং নারী দুই দোষী ছিল thirteen September seventeen seventy six তাদের বিয়ে হয় এবং তার দুবছর পরে on the ninth of November seventeen seventy eight মাত্র তেইশ বছর বয়সে মারা যান Elizabeth from complications rising out of childbirth আপনি হয়তো তার নাম মনে রাখেননি কিন্তু মৃত্যুর পরে এলিজাবেথ স্থান পান among the greats of her age South Park Street সেমেট্রিতে তার কবরের ওবেলিস্ক আজও সেখানকার সব থেকে উঁচুগুলোর মধ্যে একটা এবং মার্বেলের ফলকে আজও পড়া যায় Elizabeth Jane Barwell the celebrated Miss Sanderson কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook.com slash mirchideep.